প্রতিটি মুসলিম ভূখণ্ডে যেখানে মুসলিম উম্মার বাস সেখানে তাদের অত্যাচারের তাণ্ডব লীলা এই নরপশু প্রেতাত্মারা আজ মুসলিম যুবতীদের ধর্ষণ করে তাদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে এমন অবস্থা করছে যার বর্ণনা দিতেও আমাদের শিহরিত হতে হয় গর্ভবতী মায়ের পেট কেটে সন্তান বের করে আশ্রিয়ে হত্যা করছে যুবকদের মগজ খুলে কুকুর দিয়ে আহার করাচ্ছে নিষ্পাপ শিশুদের অকাতরে হত্যা করে মুসলমানের ধন সম্পদ ইজ্জতাব্র লুণ্ঠন করে মসজিদ মাদ্রাসাকে ধ্বংস স্তূপে পরিণত করে পৈচাসিক ক্রিয়াকর্মে লিপ্ত রয়েছে এই নাজুক পরিস্থিতিতে কোনো মুমিনের অন্তর কখনো স্থির থাকতে পারে না কখনোই সে নীরব দর্শকের ভূমিকায় গ্যালারিতে বসে থাকতে পারে না এমন পরিস্থিতিতে কি করবে একজন মুমিন মুসলিমের অধিকার আদায়ের জন্য জালিমকে যথাযথ শাস্তি প্রদানের জন্য মুসলিম উম্মার আজ কি করণীয় প্রিয় উপস্থিতি এই প্রশ্নের উত্তর যদি কোনো পণ্ডিত বা দার্শনিকের কাছে জানতে চাওয়া হয় তাহলে সে যুক্তি আর লজিক দিয়ে এটাই বুঝাতে চাইবে যে প্রতিপক্ষ অনেক শক্তিশালী ও আগ্রাসী তাদের হাতে প্রচুর সামরিক শক্তি অর্থনৈতিক প্রাচুর্যতা ক্ষমতার বাগডোর ও দুনিয়ার নিয়ন্ত্রণ পলিসি তাদের হাতে আণবিক পারমাণবিক শক্তির একচ্ছত্র অধিকারী বিধায় আর যাই হোক তাদের মোকাবেলা করা বা তাদের সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার কথা চিন্তাও করা যাবে না দরবারি আলেম বা ওলামায় সুয়ের কাছে যদি জানতে চাওয়া হয় যে সমাধান কি হবে তবে তারা বিশাল দলিল দস্তাবিজ উপস্থাপন করবে যে যান বাঁচানো ফরজ জালিম এবং তার দোসরদের এত শক্তির মোকাবেলায় কিছু করতে যাওয়া আত্মঘাতীর সামিল অতএব তাদের মনোরঞ্জন ও সন্তুষ্ট রেখেই আমাদের চলতে হবে কোনোভাবেই মোকাবেলা বা জিহাদের নামও নেওয়া যাবে না যদি কিছুটা দিনদার দু চার কদম মাদ্রাসা মসজিদের আঙিনা দাওয়াতি বা খানকায় পরিমণ্ডলে বিচরণ করা কোনো মৌলভীকে জিজ্ঞেস করা হয় বলবে ভাই সবর করো সবর আল্লাহ তালা সবরকারীদের সঙ্গে আছেন বেশি বেশি নিজেকে শুদ্ধ করো নিজে ঠিক তো জগৎ ঠিক এত পরিমাণ মেহনত চালাও যাতে গোটা দুনিয়ায় দাওয়াতে ভরে যায় তবেই হবে সমাধান তালিমি প্রতিষ্ঠান প্রচার মিডিয়া আর আন্দোলন দ্বারা কোরআন হাদিসের আলোচনা ছড়িয়ে দাও সমাধান হয়ে যাবে তবুও বর্তমান অবস্থায় কাফির আর জালিমের মোকাবেলা করা যাবে না তাদের বিরুদ্ধে যুদ্ধ জিহাদের নামও নেওয়া যাবে না কারণ তাতে তারা জঙ্গি সন্ত্রাসী বলে আমাদের প্রতিষ্ঠান বন্ধ করে দিবে প্রিয় উপস্থিতি সকলেই হতাশ সকলেই জাগতিক শক্তি ও সামরিক প্রস্তুতির সামনে মাথা নত কিন্তু এরূপ কঠিন অবস্থাতে কোরআন কি ফায়সালা দেয় এরূপ কঠিন অবস্থাতে কোরআন ফায়সালা দেয় সুরাত তাওবার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 হচ্ছে কারো লজ্জাস্থানে আঘাত করে শহীদ করা হচ্ছে কারো তুলে নিচ্ছে পিঠের চামড়া কারো চোখ তুলে নিচ্ছে রাতের অন্ধকারে পালিয়ে যাচ্ছে ভিন দেশে কোথাও থাকার সুব্যবস্থা নেই খাবারের কোনো ব্যবস্থা নেই এমন অবস্থা যে পেটে খাবার নেই পিঠ ঢাকার কাপড় নেই প্রতিরক্ষার কোনো সামরিক সরঞ্জামও নেই তবুও আল্লাহর শক্তি ও রহমতের ওপর ভরসা করে গোটা দুনিয়ার সকল পরাশক্তির মোকাবেলায় দাঁড়িয়ে গেলেন রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম ও সাহাবা ইকরাম রদিয়াল্লাহ তালানহুম দুনিয়া চেঁচিয়ে উঠল কি হচ্ছে কি করছে এসব তারা কেন মোকাবেলা করছে তারা তো শুধু মার খাবে আর অসহায়ত্বের আহাজারি করবে পণ্ডিত দার্শনিক ও দরবারীরা তিরস্কার আর নিন্দার ঝড় তুলল জ্ঞানহীন পাগল আত্মঘাতী বলে টিপ্পণী কাটতে লাগলো মরুর ধুলায় উড়ে যাবে মাতম করার কাউকে খুঁজে পাবে না পশু পাখি তাদের লাশ ছিঁড়ে খাবে বলে কবিতা আবৃত্তি হতে লাগলো কিন্তু মুহূর্তের মাঝেই পাল্টে গেল পরিস্থিতি বদলে গেল প্রবাহিত হাওয়া নদীর স্রোত যেন উল্টা বইতে শুরু করেছে মহান আল্লাহ তালার বিধানই চির সত্য প্রমাণিত হয়েছে মাত্র আট বছরের ব্যবধানে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হওয়া বেলাল খাব্বাব খোবায়েবরা এখন বাদশার বেশে প্রবেশ করছে মক্কার গলিতে দেবতায় ভরা বাইতুল্লাহকে পবিত্র করছে তাওহিদের তাকবির ধ্বনি দ্বারা প্রিয় উপস্থিতি যে আমলটির মাধ্যমে বন্ধ হয়েছিল এই নির্যাতন নিপীড়ন ও উৎপীড়নের সকল উৎস জুলুম অত্যাচার আর শোষণের রাজ্য ভেঙে প্রতিষ্ঠা হয়েছিল ন্যায় নিষ্ঠা ও ইনসাফের স্বর্গরাজ্য যে আমলের বরকতে বন্ধ হয়েছিল সুদ ঘুষ জিনা ব্যবিচার আর শিশুকন্যা হত্যার মতো জঘন্য অপরাধগুলো তা আর কিছুই নয় তা হচ্ছে জিহাদ ফি সাবিল্লা প্রিয় উপস্থিতি সময়ের আবর্তনে পরিস্থিতির বিবর্তনের যুগে যুগে এই অবস্থাটি আসবে যখন শয়তানি শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে জালেমদের জুলুমের হাত প্রসারিত হবে শোষণের ও উৎপীড়নের হাত সরব হবে দিকে দিকে মজলুম মানুষের আত্মচিৎকার ভেসে বেড়াবে কখনো নাহিদা ফাতেমা আর আফিয়া সিদ্দিকাদের রক্ত দিয়ে লেখা চিঠি আসবে মুসলিম যুবকদের কাছে মুসলিম উলামা ও উমারাদের কাছে তখন কি করবে মুসলিম যুবকেরা উলামা ও উমারারা খতমে কোরআন খতমে ইউনুস খতমে বুখারিতে বসবে নাকি রাজপথে গিয়ে জালেমদের কাছেই করুণা ভিক্ষা চাইবে নাকি আটচল্লিশ মাইল মানববন্ধন করে অঘোষিত প্রভুদের খুশি করার চেষ্টা করবে আল্লাহ তালা সুরা নিসার পঁচাত্তর নং আয়াতে বর্ণনা করেন وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيراً তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহ তালা রাহে জিহাদ করো না এবং পুরুষ নারী ও শিশুদের মধ্যে যারা দুর্বল তারা বলে হে আমার প্রতিপালক এই জনপদ যার অধিবাসী অত্যাচারী তা থেকে আমাদের অন্যদিকে নিয়ে যাও তোমার তরফ থেকে আমাদের জন্য কোনো লোককে আমাদের অভিভাবক করো এবং তোমার নিকট হতে আমাদের জন্য কোনো সহায়ক প্রেরণ করো প্রিয় উপস্থিতি আয়াতের তাফসিরে আল্লামা ফখরুদ্দিন রহমতুল্লাহ আলাহি তাফসিরে কাবিরে উল্লেখ করেন এই আয়াতের দ্বারা জিহাদের প্রতি কঠোরভাবে উৎসাহ প্রদান করা হয়েছে মুফাসিরে কেরাম বলেন অসহায় নারী পুরুষ শিশু ও বৃদ্ধদের আহাজারিতে সাড়া দিয়ে জালিমের বিরুদ্ধে জিহাদ করা প্রত্যেক বালেক মুসলমানের ওপর ফরজ আর এই জিহাদি একমাত্র সমাধান অসহায় মজলুম নির্যাতিতদের মুক্ত করার এবং জালিমদেরকে তাদের প্রাপ্তি করায় গণ্ডায় বুঝিয়ে দেয়ার সম্মানিত উপস্থিতি ইতিহাসও তাই প্রমাণ করে সাহাবাই কিরামদের চেয়ে শান্তিপ্রিয় তাকোয়া ও তাওয়াক্কুলওয়ালা আল্লাহ ভিরু আর কে আছে তাদের পর আজ পর্যন্ত দেড় হাজার বছরের ইতিহাস চলমান জিহাদের মুবারক আমল ব্যতীত দুনিয়ার কোথাও এক ইঞ্চি জমিনে ইনসাফ প্রতিষ্ঠা হয়েছে জালিমদের উপযুক্ত শাস্তি বা মজলুম মানবতা বা তাদের অধিকার ফিরে পেয়েছে তার দৃষ্টান্ত নেই ভণ্ডনবী দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবকে শাস্তি থেকে শুরু করে রোম পারস্য স্পেন আফ্রিকা এবং আমাদের এই ভারতবর্ষের দাহির গৌরগোবিন্দ রাজা লক্ষণ সেন রাজা পৃথিরাজ সহ সকল জালিমের সায়স্তা জিহাদের মাধ্যমে হয়েছিল এবং সর্বশেষ কানা দাজ্জালের পরিসমাপ্তিও জিহাদের মাধ্যমেই হবে আর মজলুম মানবতার মুক্তিও এই জিহাদের মুবারক আমলের দ্বারা দাম্ভিকতাপূর্ণ জালিমদের সায়স্তা করার দ্বারা প্রতিষ্ঠা হয়েছিল তাই এ কথা খুবই স্পষ্ট ও দৃঢ়তার সাথেই বলা যায় যে দুনিয়ার বুকে মজলুমদের মুক্তি ও জালিমদের শাস্তি একমাত্র জিহাদের মাধ্যমে সম্ভব অন্য কোনো তন্ত্র মন্ত্রের দ্বারা তা কখনো বাস্তবায়িত হবে না আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝা ও আমল করার তৌফিক দান করুন আমিন